บุ๊กทูหกสิบชาร์ตชาร์ตที่ธนาคารแบงก์แบงก์ดิฉันต้องการเปิดบัญชีอ আ ম อ এ ক คা অ ্คা ক া উ ন ্ ট খুলতে চাই আ ম เตอร์ account ন ্ ট খুলতে চাই นี่คือหนังสือเดินทางของดิฉัน এই আমার প া স প োต্ ট ย ই আ ম า র প া স প ো র ্ตและนี่ที่อยู่ของดิฉันเ এবং এই আমার ঠিকানা এবং าม আ ร์ท ঠিকানা ดิฉันต้องการฝากเงินเข้าบัญชีของดิฉัน আমি আমার অ্যাকাউন্টে টাকা জমা দিতে চাই আমি আমার অ্যাকাউন্টে টাকা জমা দিতে চাই ดิฉันต้องการถอนเงินจากบัญชีของดิฉัน আমি আমার অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে চাই আমি আমার অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে চাই ดิฉันต้องการมารับใบแจ้งยอดบัญชี আমি আমার অ্যাকাউন্টের বিবৃতি নিতে চাই আমি আমার অ্যাকাউন্টের বিবৃতি নিতে চাই আমি একটা ট্রাভেলার্স চেক ভাঙাতে চাই আমি একটা ট্রাভেলার্স চেক ভাঙাতে চাই খা রায় খা এর ফি কত এর ফি কত দিฉันต้องเซ็นชื่อที่ไหนคะ আমি কোথায় সই করব আমি কোথায় সই করব ดิฉันกำลังรอเงินโอนมาจากประเทศเยอรมัน আমি জার্মানি থেকে টাকা আসবার জন্য অপেক্ষা করছি আমি জার্মানি থেকে টাকা আসবার জন্য অপেক্ষা করছি นี่คือเลขที่บัญชีของดิฉัน এই আমার অ্যাকাউন্ট নাম্বার এই আমার অ্যাকাউন্ট নম্বর เงินเข้าหรือยังคะ এটা কি এসেছে টাকা কি এসেছে ดิฉันต้องการแลกเงิน আমি টাকা বিনিময় করতে চাই আমি টাকা বিনিময় করতে চাই ดิฉันต้องการเงินดอลลาร์สหรัฐ আমার আমেরিকান ডলার চাই আমার আমেরিকান ডলার চাই กรุณา ขอแบงค์ย่อย ค่ะ আমাকে ছোট নোট দিতে পারেন আমাকে ছোট নোট দিতে পারেন ที่นี่มีตู้ ATM ไหมคะ এখানে কোনো এটিএম আছে এখানে কোনো এটিএম আছে খা কত টাকা তোলা যেতে পারে কত টাকা তোলা যেতে পারে ক্রেডিট খা কোন ক্রেডিট কার্ড ব্যবহার করা যেতে পারে কোনো ক্রেডিট কার্ড ব্যবহার করা যেতে পারে